এই সারা দুনিয়া জুড়ে আমরা মাজলুম জালিমের পদতলে আমরা মাজলুম তাগুতের কবলে আমরা মাজলুম আকাশে মাটিতে জ্বলে আমরা মাজলুম মাজলুম মাজলুম মাজলুম হবে জুলুম আর মানব না মানব না শোষণের ঘানি আর টানব না টানব না এভাবে জুলুম আর মানব না মানব না শোষণের ঘানি আর টানব না টানব না জেগেছি নিপীড়িত মোরা যাতনার আগুনে পোড়া হয়েছি যখন নিরুপায় জ্বালবো আগুন দুনিয়ায় আমরা মিশে গেছি শোষিত মানুষের মিছিলে এই নীতিহীন সমাজে আমরা মাজলুম দুর্নীতির স্বরাজে আমরা মাজলুম অন্যায়ের স্রোত মাঝে আমরা মাজলুম অন্তরে কথা কাজে আমরা মাজলুম মাজলুম আমাদের ঘাম বৃথা যাবে না যাবে না রক্তের দাগ তো শুকাবে না শুকাবে না আমাদের ঘাম বৃথা যাবে না যাবে না রক্তের দাগ তো শুকাবে না শুকাবে না হৃদয়ের যত হাহাকার ঝড় হয়ে জাগবে আবার সব কিছু হারিয়ে সবা আর কিছু নেই হারাবা আমরা ছুটেছি আজ মহামুক্তির সন্ধানে এই সারা দুনিয়া জুড়ে আমরা মাজলুম জালিমের পদতলে আমরা মাজলুম তাগুতের কবলে আমরা মাজলুম আকাশে মাটিতে জলে আমরা মাজলুম মাজলুম মাজলুম মাজলুম اپنے